ধ্বংস করে দিলাম সীমা লঙ্ঘনকারীদেরকে لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি এতে তোমাদের জন্য উপদেশ রয়েছে তোমরা কি বোঝো না وكم قصمنا من قرية كانت ظالمة كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين আমি কত জনপদের ধ্বংস সাধন করেছি যার অধিবাসীরা ছিল পাপি এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি অতপর যখন তারা আমার আজাবের কথা টের পেল তখনই তারা সেখান থেকে পলায়ন করতে লাগলো আমরা অবশ্যই পাপী ছিলাম فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين তাদের এই আর্তনাদ সব সময় ছিল শেষ পর্যন্ত আমি তাদেরকে করে দিলাম যেন কর্তিত শস্য ও নির্বাপিত অগ্নি وما خلقنا السماء وما بينهما لاعبين لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين আকাশ পৃথিবী ও এতদু ভয়ের মধ্যে যা আছে তা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি আমি যদি ক্রীড়া উপকরণ সৃষ্টি করতে চাইতাম তবে আমি আমার কাছে যা আছে তা দ্বারাই তা করতাম যদি আমাকে করতে হতো بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি অতপর সত্য মিথ্যার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেয় অতপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিন্ন হয়ে যায় তোমরা যা বলছো তার জন্য তোমাদের দুর্ভোগ وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون নভমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা তাঁরই আর যারা তার সান্নিধ্যে আছে তারা তার ইবাদতে অহংকার করে না এবং অলসতাও করে না يسبحون الليل والنهار لا يفترون أم اتخذوا آلهة من الأرض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 আমার সঙ্গীদের কথা এবং এটাই আমার পূর্ববর্তীদের কথা বরং তাদের অধিকাংশই সত্য জানে না অতএব তারা টালবাহানা করে وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون আপনার পূর্বে আমি যে রসুলি প্রেরণ করেছি তাকে এ আদেশই প্রেরণ করেছি যে আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই সুতরাং আমার ইবাদত করো وقالوا اتخذ الرحمن ولدا তারা বলল দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তার জন্য কখনো এটা যোগ্য নয় বরং তারা তো তার সম্মানিত বান্দা তারা আগে বেড়ে কথা বলতে পারে না এবং তারা তার আদেশেই কাজ করে يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون তাদের সম্মুখে ও পশ্চাতে যা আছে তা তিনি জানেন তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভীত ومن يقل منهم إني তাদের মধ্যে যে বলে যে তিনি ব্যতীত আমিই উপাস্য তাকে আমি জাহান নামের শাস্তি দেব আমি জালিমদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون কাফিররা কি ভেবে দেখে না যে আকাশ মণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল অতপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম এর পরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রশস্ত পথ রেখেছি যাতে তারা পথপ্রাপ্ত হয় وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কুক্ষ পথে বিচরণ করে আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে কুল্লু নফসিন بالشر والخير فتنة وإلينا ترجعون প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে وإذا رآك الذين كفروا إن يتخذونك কাফিররা যখন আপনাকে দেখে তখন আপনার সাথে ঠাট্টা করা ছাড়া তাদের আর কোনো কাজ থাকে না একে সেই ব্যক্তি যে তোমাদের দেবদেবীর সমালোচনা করে এবং তারাই তো রহমানের আলোচনায় অস্বীকার করে خلق সৃষ্টিগতভাবে মানুষ তরা প্রবণ আমি সত্তরই তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাব অতএব আমাকে শীঘ্র করতে বলো না ويقولون متى هذا الوعد إن كنتم صادقين এবং তারা বলে যদি তোমরা সত্যবাদী হও তবে এই ওয়াদা কবে পূর্ণ হবে لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم যদি কাফিররা ওই সময়টি জানত যখন তারা তাদের সম্মুখ পৃষ্ঠদেশ থেকে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না বরং তা আসবে তাদের উপর অতর্কিতভাবে অতপর তাদেরকে তা হতবুদ্ধি করে দেবে তখন তারা তা রোধ করতেও পারবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না আপনার পূর্বেও অনেক রসুলের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে অতপর যে বিষয়ে তারা ঠাট্টা করত তা উল্টো ঠাট্টাকারীদের উপরে আপতিত হয়েছে বলুন রহমান থেকে কে তোমাদেরকে হেফাজত করবে রাতে ও দিনে বরং তারা তাদের পালনকর্তা স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখে